บุ๊กทูยี่สิบสอง বাইশ বাইশ การสนทนาสาม ছোটখাটো আড্ডা তিন ছোটখাটো আড্ডা তিন คุณสูบบุหรี่ไหมคะ আপনি কি ধূমপান করেন আপনি কি ধূমপান করেন ดิฉันเคยสูบค่ะ হ্যাঁ আগে করতাম হ্যাঁ আগে করতাম แต่ตอนนี้ดิฉันไม่สูบแล้ว কিন্তু এখন আমি আর ধূমপান করি না কিন্তু এখন আমি আর ধূমপান করি না รบกวนคุณไหมคะ ถ้าดิฉันจะสูบบุหรี่ আমি সিগারেট খেলে কি আপনার অসুবিধা হবে আমি সিগারেট খেলে কি আপনার অসুবিধা হবে ไม่เลยค่ะ না একেবারেই নয় না একেবারেই নয় มันไม่ได้รบกวนดิฉันค่ะ আমার কোনো অসুবিধা হবে না আমার কোনো অসুবিধা হবে না คุณจะดื่มอะไรไหมคะ আপনি কি কিছু খাবেন আপনি কি কিছু খাবেন บารันดีไหมคะ ব্র্যান্ডি ব্র্যান্ডি ไม่ค่ะ ดิฉันชอบเบียร์มากกว่า না সম্ভব হলে বিয়ার না সম্ভব হলে বিয়ার คุณเดินทางบ่อยไหมคะ আপনি কি অনেক ভ্রমণ করেন আপনি কি অনেক ভ্রমণ করেন บ่อยค่ะ ส่วนใหญ่เป็นการเดินทางเพื่อธุรกิจ হ্যাঁ বেশিরভাগ ব্যবসার কাজে হ্যাঁ বেশিরভাগ ব্যবসার কাজে แต่ตอนนี้เรามาพักร้อน কিন্তু এখন আমাদের ছুটি কিন্তু এখন আমাদের ছুটি ร้อนอะไรอย่างนี้ কি ভীষণ গরম কি ভীষণ গরম ใช่ วันนี้ร้อนจริง হ্যাঁ আজ সত্যিই খুব গরম হ্যাঁ আজ সত্যিই খুব গরম ๆ เราไปที่ระเบียงกันเถอะ চলুন বারান্দায় যাই চলুন বারান্দায় যাই พรุ่งนี้จะมีงานรื่นเริงที่นี่ আগামীকাল একটা পার্টি আছে আগামীকাল একটা পার্টি আছে คุณจะมาร่วมงานด้วยไหมคะ আপনিও কি আসছেন আপনিও কি আসছেন ค่ะ พวกเราได้รับเชิญด้วย হ্যাঁ আমাদেরও নিমন্ত্রণ করেছে হ্যাঁ আমাদেরও নিমন্ত্রণ করেছে